মত হইবি না রে মন চিত্তের লাগিয়া মত হইবি না রে মন চিত্তের লাগিয়া মত হইবি না রে মন চিত্তের লাগিয়া বিত্তের পিছে ছুটিয়া বিত্তের পিছে ছুটিয়া যাইবি না ডুবিয়া মত হইবি না রে মন চিত্তের লাগিয়া মত হইবি না রে মন চিত্তের লাগিয়া বিত্তেরও পিছে ছুটিয়া বিত্তেরও পিছে ছুটিয়া যাইবি না ডুবিয়া মত হইবি না রে মন চিত্তের লাগিয়া মত হইবি না রে মন চিত্তের লাগিয়া সংসারে সঙ্গে সাজিলিয়াসিয়া তোর জীবনকে আপদ ভুলিয়া যাইতাছে ভাসিয়া সংসারে সংসাজিলিয়াসিয়া তোর জীবন খেয়া পদ ভুলিয়া যাইতাছে ভাসিয়া ভোলা মনের সাগরে রঙিন বাদাম তুলিয়া রঙের সাগরে রঙিন বাদাম তুলিয়া ও তোর সামনে যে সেই মহাপ্লাবন রে ও সামনে যে সেই ও তোর সামনে যে সেই মহাপ্লাবন রে নে তোর নাওখানি সামলাইয়া মত্ত হইবি না রে মন চিত্তের লাগিয়া মত হইবি না রে মন চিত্তের লাগিয়া বিত্তের পিছে ছুটিয়া বিত্তের পিছে ছুটিয়া যাইবি না ডুবিয়া মত হইবি না রে মন চিত্তের লাগিয়া মত হইবি না রে মন চিত্তের লাগিয়া হীরা ফেলে কাছ নিলি তুলিয়া তুই কিনলি না যে ভবের সদা বিধির লাগিয়া হীরা ফেলে কাচনিলি তুলিয়া তুই কিনলি না যে ভবের সদা বিধির লাগিয়া ভোলা চোরা বালিদ ঘর বাদিলি যতন করিয়া চোরা বালিদ ঘর বাদিলি যতন করিয়া ও তোর সামনে যে হিসেবের পালা রে ও সামনে যে সেই ও তোর সামনে যে হিসেবের পালা রে পাইলে তোর হুসকানি ফিরাইয়া মত হইবি না রে মন চিত্তেরও লাগিয়া মত হইবি না রে মন চিত্তেরও লাগিয়া বৃত্তের পিছে ছুটিয়া বৃত্তের পিছে ছুটিয়া যাইবি না ডুবিয়া মত হইবি না রে মন চিত্তেরও লাগিয়া মত হইবি না রে মন চিত্তেরও লাগিয়া বৃত্তের পিছে ছুটিয়া বৃত্তের পিছে ছুটিয়া যাইবি না ডুবিয়া মত হইবি না রে মন চিত্তের লাগিয়া মত হইবি না রে মন চিত্তের লাগিয়া ও ভোলা মত হইবি না রে মন চিত্তের লাগিয়া মত হইবি না রে মন চিত্তের লাগিয়া মত হইবি না রে মন চিত্তের লাগিয়া ভক্ত হয় বিলারে মন চিত্তেরও লাগে